जत्रोत्तमश्लोकगुणादुवादः प्रस्तुयते गम्मकथाभिघातः निषेव्यमानं मनोदीनं वासुदेव सतिमिजच्छति वासुदेवे जत्रोत्तमश्लोकगुणानुवादः प्रस्तूयते ग्रह्मकथाभिघातः निषेव्यमानं मनोदीनं मुमुक्षुरमतिं सतिं यच्छति বাসুদেবে শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন হরিভজন কারিগণ ছাড়া বাদ বাকি সকলেই আত্মঘাতী শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন একমাত্র হরিভজন কারিগণ ব্যতীত বাকি সকলেই আত্মঘাতী ভাগবতী মহাপ্রাণ সিদ্ধান্ত দিয়েছেন আপনার হৃদয়ে যদি আপনাদের হৃদয়ে যদি কামনা বাসনা পূর্ণ থাকে তথাপি হরিভজনই করুন আর যদি নিষ্কাম হন তাহলে তো হরিভজন করবেনই অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম আমরা আলোচনা প্রসঙ্গে সকালে যেসব কথাগুলো উত্থাপন করেছিলাম তার মধ্যে অজামিলজি মহারাজের শিক্ষা থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষার আলোতে যেসব কথাগুলো আলোচনা করেছিলাম আমরা শ্রীমান মহাপ্রভুর আচার আদর্শকে অনুসরণ করতে চাই যার জন্য পুনঃ পুনঃ এই কথাগুলি আমরা উত্থাপন করি শ্রীমান মহাপ্রভু যখন এক বৎসর কাল যাবৎ জ্যোতিষ সঙ্গের দোষে ছোট হরিদাসকে ক্ষমা করেন নাই এক বছর কাল অতিবাহিত হয়ে গেলে হঠাৎ একদিন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ছোট হরিদাসের কি খবর ছোট হরিদাস কোথায় মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ভক্তগণ তখন ভয়ের সঙ্গে বললেন প্রভু হরিদাস তো আপনার কৃপা পেল না ওই জন্য ত্রিবেণী সঙ্গমে চলে গেছে সেখানে গিয়ে তার দেহকে ত্রিবেণী সঙ্গমে বিসর্জন দিয়েছে এই খবর আমরা পেয়েছি দুঃখের সঙ্গে জানালেন মহাপ্রভু একটু মুচকি হেসে বললেন মহাপ্রভু একটু মুচকি হেসে বললেন যোশীর সঙ্গের হয় ওই সে প্রায়শ্চিত্ত যোশীর সঙ্গ হয়ে গেলে ও ধরনের প্রায়শ্চিত্ত করা দরকার ছোট হরিদাসের মতো ব্যক্তিগণের মহাপ্রভুর চরণে বাহ্যদৃষ্টিতে স্থান হয় নাই অন্তর্দৃষ্টিতে নিজের নিজের পার্শ্বদ তারা তাদেরকে দিয়েতে না দেখিয়েছেন পরে গন্ধর্বরূপে তার সেবা নিয়েছিলেন আমাদের ও গুরুবর্গ শিক্ষা দিয়েছেন যে সমস্ত জগৎবাসী যারা আমরা আছি বদ্ধজীব তারা সকলেই কালাকৃষ্ণ দাসের প্রতীক কালাকৃষ্ণ দাসের আদর্শ আপনারা জানেন দক্ষিণ ভারতে মহাপ্রভুর সঙ্গে গেছিলেন তিনি যোশীর সঙ্গে লোভেতে চলে গেছিলেন মহাপ্রভু তাকে ত্যাগ করেছিলেন ইত্যাদি কথা অনেক কথা অল্পের ওপর বলি জগতের সমস্ত বদ্ধজীব আমরা কালাকৃষ্ণদাসের দাসের যে চরিত্র যে স্বভাব দাস হলেন আমাদের সমস্ত বদ্ধজীবের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি সমস্ত বদ্ধজীব কালাকৃষ্ণ দাস এদেরকে কৃপা পেতে গেলে গুরু বৈষ্ণবের আনুগত্য ছাড়া অন্য কোনো রাস্তা নাই আমরা সকালে আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম চাক্ষুষ মন্নন্তরে যে শঙ্কর চরণে অপরাধ হয়েছিল দক্ষজি মহারাজের তিনি সে জন্মে ছাগমুণ্ড লাভ করেছিলেন চাক্ষুষ মন্নন্তরে শিবের স্তুতিও করেছিলেন কেউ অন্তর থেকে অপরাধ সম্পূর্ণরূপে ধুয়ে না যাওয়াতে আবার তাকে প্রচেতস দক্ষ দক্ষরূপকে জন্মগ্রহণ করতে হয়েছে এখানে আমরা লক্ষ্য করেছি যে প্রাচীন বার্হি প্রাচীন বার্হির দশ প্রচেতাগণ হচ্ছে তার সন্তান দশজন প্রচেতা তারা সমুদ্রেতে ভজন করতে পশ্চিম দিকে সমুদ্রের তলায় ভজন করতে চলে গেছিলেন শঙ্করের কৃপালাভ করেছেন স্মরণ করিয়ে দিচ্ছি সবই জানেন ভগবানের কৃপালাভ করেছিলেন শঙ্করের কৃপার সাপেক্ষে তারা লাভ করেছিলেন ভগবানের কৃপা ভগবান দর্শন দিয়েছিলেন তারা প্রজাসৃষ্টির জন্য ভগবানের ভজন করেছিলেন অবাক হওয়ার কোনো কারণ নেই ভগবানের আদেশ ছিল প্রজা সৃষ্টি করো আর প্রজা সৃষ্টি করার জন্য শক্তি চাই সেই শক্তি সঞ্চয় করার জন্য তারা ভজন করতে গেছে তারা যখন সমুদ্রে থেকে উঠে দেখলেন সমস্ত পৃথিবী ভূমণ্ডল বৃক্ষলতায় পরিপূর্ণ হয়ে গেছে তখন যাওয়ার কোনো জায়গা নেই মুখ থেকে যোগাগ্নি বার করে সে বৃক্ষলতা পোড়াতে আরম্ভ করলেন আমরা আগে বলেছিলাম প্রমলচা নামকের অপসরা অপ্সরা এবং একজন ঋষি মেধা ঋষি না কী নাম ভুলে গেলাম সেই ঋষি রৌরসে এক কন্যা জন্মগ্রহণ করেছিল সেই কন্যাকে ফেলে রেখে ওরা চলে গেছিলেন বৃক্ষলতা এরা একে সামলেছিলেন আর চন্দ্রমা ঔষধি বৃক্ষলতাকে পুষ্ট করেন চন্দ্রমা রাত্রিকালে অমৃত দান করেন সেই চন্দ্রমা সেই কন্যাকে বৃদ্ধাঙ্গুলে দিয়ে অমৃত পান করিয়ে বাঁচিয়েছিল প্রমলোচা নামক সেই কন্যার সেই অপ্সরার যে কন্যা তার সঙ্গে এই প্রচেতাগণের বিবাহ হয়েছিল প্রচেতাগণের বিবাহ হয়েছিল এবং প্রচেতাগণ অত্যন্ত শক্তি আরোহণ করে তবে এসছেন সেখানে আমরা দেখলাম তিনি অর্বুদ সংখ্যক পুত্র জন্ম দিয়েছিলেন তখনকার দিনের জন্ম পদ্ধতি আলাদা ছিল এই সম্বন্ধে যদি কোনো সময় বিস্তৃত জানতে চান ব্রহ্মা কিভাবে পর পর এক একটা করে জন্ম জন্ম জন্ম পরে একটা একটা করে জন্মে কিভাবে কিভাবে তিনি এগিয়েছিলেন সব কথা বহুপাত একটি স্থানে বর্ণনা করেছেন বড় অদ্ভুত কথা ব্রহ্মা একবারই সৃষ্টি করেন নাই অনেক কথা সেসব মানস সৃষ্টি আদি সব ছিল এখানে তার অর্বুদ পুত্রকে সমুদ্রের তীরে নারায়ণ সরোবর তীরে পবিত্রভাবে তারা ভজনরত দেখে স্বাভাবিকভাবে নারায়ণ সরোবরে স্নান পান করলে পরে অন্ত হৃদয় পবিত্র হয় তাদের হৃদয় পবিত্র হয়ে গেছিল কিন্তু তথাপি যেহেতু পিতার আজ্ঞা সংসারে ফিরে যেতে হবে সেই জন্য সাবধান হচ্ছিলেন যে আমরা এই ভজন করে চলে যাব ঠিক সেই সময় নারদজি মহারাজ তাদেরকে নিবৃত্তি মার্গে পরিচালিত করে দিয়েছিলেন তারা আর ফিরে আসেননি এরপরে প্রচেতস দক্ষ অর্থাৎ আমি বলতে চাইছি কি ওই যে প্রচেতাগণ প্রচেতাগণের এই দশ দশ প্রচেতা যারা ছিল তাদের এই যে তাদের হয়েছিল দক্ষ জন্ম হয়েছিল দশ প্রচেতার গর্ভে প্রথমে দক্ষ মহারাজ জন্ম হলেন দক্ষ মহারাজ এবার প্রথমে অর্বুদ সংখ্যক পুত্র জন্মগ্রহণ করলেন করালেন তারপর পরবর্তী সময়ে ছেলেগুলো যখন ফিরে এলো না আবার তিনি সেই দক্ষ প্রজাপতি হাজার সংখ্যক পুত্র জন্মগ্রহণ করালেন তারাও সেই পথেতে চলে গেল আর ফিরে এলো না এই দেখে তিনি নারদজিকে অভিশাপ করলেন যে কোনো জায়গায় তিনি স্থিরভাবে থাকতে পারবেন না পরবর্তী সময় আমরা দেখলাম ষাটটা কন্যার জন্ম দিলেন কে এই দক্ষ প্রজাপতি আর পুত্রের জন্ম হলো না ষাটজন কন্যার জন্ম দিলেন সেই ষাটজন কন্যা বিভিন্ন জায়গায় বিবাহ দিয়েছেন চন্দ্রমাকে দিয়েছেন সাতাশটা অন্য অন্য জায়গায় সব দান করেছিলেন আলোচনা প্রসঙ্গে এখানে এসেছিল যে যে দেবতাগণকে পরিত্যাগ করেছিলেন দেবগুরু বৃহস্পতি কেন পরিত্যাগ করেছিলেন সে প্রশ্ন সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ করাতে রাজা প্রশ্ন করেছিলেন যে রাজন প্রশ্ন করেছেন যে কস্য হেতু পরিত্যাক্তা আচার্যেন আত্মনাহ সুরাহা এতদ আচক্ষ ভবান শিষ্যান আক্রমম গ্রৌ গুরুদেবের প্রতি তারা কি এমন কর্ম করল যাতে গুরুদেব তাদেরকে ত্যাগ করলেন সে কথা সকালে আলোচনা করা হয়েছে ইন্দ্রাধিপতি এই স্বর্গের রাজা ইন্দ্র তিনি ত্রিভুবনের অধীশ্বর হয়ে বড় ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন তার ফলে তার অভিমান জাগ্রত হয়েছিল অভিমান জাগ্রত হওয়ার ফলেতে যেটা আমরা ভাগবতী মহাপুরাণের মহিমাতে আলোচনা করে থাকি যে ন চ ইন্দ্রস্ব সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী সুখম অস্থি বিরক্তস্ব মুনির একান্ত জীবন ইন্দ্রের মনে সুখ নাই কেন ইন্দ্রের মনে সুখ নাই বলে বিভিন্ন পরিস্থিতিতে তাকে বিভিন্ন অবস্থায় পড়তে হয় আর স্বাভাবিকভাবে ঐশ্বর্য মদ একটা আছে বিশুদ্ধ ভক্তি লাভ করলে পরে অবশ্য এসব অবস্থা হয় না কিন্তু ভগবানের বিশুদ্ধ ভক্তি তারা করতে পারেন না বিভিন্ন কারণে যার জন্য তাদের কোনো কোনো সময় ভুল হয়ে যায় ইন্দু মহারাজের বিভিন্ন ক্রিয়াকর্মের কথা আপনারা ভাগবতে যখন জানবেন তখন অবাক হয়ে যাবেন না সেই জন্য আমি সকালে আলোচনা করেছিলাম যে মুনিনাম চ বিভ্রম এই কথাটা মহাজনগণ যেরম ব্যাখ্যা করেছেন সেরকমভাবে বোঝবার চেষ্টা করলেই ভালো অর্থাৎ মুনিগণেরও ভুল হয় এটার মানে হলো মুনিগণ ভুল করার অভিনয় করে আমাদেরকে সাবধান করে দেন যেমন চৈতন্য মহাপুর পার্শ্বগণের লীলা থেকে আমরা পেলাম সকালে একটা শ্লোকের উত্থাপন করেছিলাম যেটা প্রভুপাত প্রায়ই উত্থাপন করতেন সেটা হচ্ছে পরস্বভাব কর্মাণী ন প্রশংসায় ন গর্হেত বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতি পুরুষেণ চ প্রকৃতি এবং পুরু প্রকৃতি এবং পুরুষের সংযোগে এই যে জড়জগৎ দেখা যাচ্ছে এখানে যে সমস্ত বদ্ধ জীবগণ আছেন তাদের কাহারই আপনি প্রশংসা করিবেন না কাহাকেও আপনি নিন্দা করিবেন না করলে পরে কি হবে করিলে পরে নিজে বন্ধন দশা প্রাপ্ত হবে যদি জড়জগতের কোনো লোক কোনো নিন্দা কর্ম করে থাকে ঘৃণিত কর্ম করে থাকে কোনো বদ্ধজীব যদি সেটাকে আঙুল তুলে বলে ওই দেখো ও এই কাজটা করেছে শাস্ত্র বলছেন জপ যা পাপম পাতকীনাম ভাবে সূচকস্য অপি তদ্ভাবে যে পাপ পাতকীর হয় যিনি দেখিয়ে দেন ওই দেখো পাপ করেছে এরকম মেয়ে ছেলে সঙ্গ করেছে ওই দেখো পতিত হয়েছে সেই পাপটা নিজের উপর চলে আসবে ভাগবত শাস্ত্র নির্ণয় করে এটা বলেছেন আপনাদের মধ্যে এখন স্বাভাবিকভাবে সন্দেহ আসবে তাহলে মহাপুরুষগণ সমস্ত হরি যারা প্রভুপাদ আদি ভক্তিবিনোদ ঠাকুর বড় বড় মহাপুরুষগণ সুখদেব গোস্বাই পর্যন্ত কত রকমভাবে বদ্ধজীবকে গালাগাল দিয়েছেন দিয়েছেন না স অষ্ট খরা ও বড়া ও কত কিছু গালাগাল দিয়েছেন তাহলে তার বেলা কিছু হলো না বললো না পরমংশ গুরু বৈষ্ণব সমস্ত জগতের অতীত বস্তু তারা সমগ্র জগতের বান্ধব বন্ধু তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো রকম কাউর প্রতি ক্রোধ মাশ্চর্য হিংসা বিদ্বেষ থাকতে পারে না তারা সমস্ত জগতের বন্ধু তারা তীব্র শাসনের দ্বারা বদ্ধজীবের হৃদয়ে যে দোষ গুণ দোষগুলো আছে সেগুলোকে কাটিয়ে দেন এমনকি যদি কোনো গুণও থাকে সেটাকেও কাটিয়ে দেন কেন সেই গুণটা প্রাকৃত গুণ দোষ এবং গুণের নিরসন করে অপ্রাকৃত গুণের রাস্তা করে দেন যার জন্য ছিল তুলসীদাসজি মহারাজ পরিষ্কার জানিয়েছেন তুলসীদাসজি মহারাজ পরিষ্কার জানিয়েছেন সদ্গুরু মেলে ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ कैला का महिला छूटे जब आँख करे প্রবেশ শুধু তাই নয় সাধুসঙ্গ যে কত সুদুর্লভ সে সম্বন্ধেও তিনি বলেছেন এবং আমাদের শাস্ত্র বলেছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি অর্থাৎ ভগবত প্রাপ্তি ভগবত প্রেম প্রাপ্তি বেনু সৎসঙ্গ না বিবেক না হই রাম কৃপা বিনু সুলভ সই বলছেন বিনা রাম কৃপা সাধুসঙ্গ অত সোজা নয় এরা বলছে বিনু সৎসঙ্গ তারাই না কই আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম যে দক্ষ প্রজাপতির এই সন্তানগণ এইরকম এরকমভাবে সমস্ত এ হয়ে গেল ষাটজন কন্যাকে বিবাহ দিলেন তারপর আমরা দেখলাম এই প্রসঙ্গ এলো এখন আর দক্ষ প্রজাপতি যে ভজন করতে গেছেন বলে আমি সকালে বলেছিলাম সেটা ওই কামনা বাসনা নিয়ে ভজন করতে কেন ভগবান যদি বলেন ইনি কামনা বাসনা নিয়ে কেন গেলেন বল এই কামনা বাসনাটা দক্ষের ওপর আদেশ ছিল ভগবানের যেটা ডাইরেক্ট আদেশ যেমন ব্রহ্মাজি ব্রহ্মাজি সাক্ষাৎ ব্রহ্মা তার উপর ভগবানের আদেশ লোক সৃষ্টি করো লোক সৃষ্টি করতে হবে যার জন্যই ব্রহ্মাকে চতুশ্লোকে ভাগবত আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি আরও অনেক সময় হলে আলো অ্যানালিটিক্যালি ব্যাখ্যা করা যেত কিন্তু তথাপি আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই চতুশ্লোকী ভাগবতের মর্ম অনুভব করেছেন আমার মনে হয় যেভাবে ব্যাখ্যা করা হয়েছিল আমাদের বক্তব্য হলো চতুশ্লোকী ভাগবত বলবার পর সমস্ত তত্ত্বজ্ঞান উপদেশ দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে আশীর্বাদ করেছিলেন আশীর্বাদ করে বলেছিলেন ভবান কল্প বিকল্পে সু ন বিমর্জিত বিমর্জিত কহিচ্ছিত তুমি জন্মে জন্মে এই অর্থাৎ কল্পে কল্পে এই যে এই যে সৃষ্টির কাজ করবে ভবানুকল্প কল্প বিকল্পেষু এক একটা কল্প তারপরে আবার আরেকটা কল্প বিভিন্ন কল্পে বিভিন্ন কল্পে আমার আদেশে বিভিন্ন কল্পে আমার আদেশে তোমাকে যে সৃষ্টিকর্ম করতে হবে তাতে তোমাকে মোহ গ্রাস করবে না ভগবান আশীর্বাদ করেছেন ভবানুকল্প বিকল্পেশু ন বিমূর্জতি কহিচ্ছিত তুমি মোহপ্রাপ্ত হবে না যেখানে ভগবানের সাক্ষাৎ আদেশ ব্রহ্মার উপর ব্রহ্মার আদেশ চতুর্সনের ওপর ছিল চতুর্সন মানেননি তারপরে পর ধীরে ধীরে আমরা দেখব দক্ষ প্রজাপতির ওদের ওপর আদেশ মনু যখন পঞ্চম স্কন্ধে আপনারা আলোচনা করলেন মনুর ওপর ভগবানের আদেশ ছিল মনু বলেছেন আমাকে পিতামহ আদেশ করেছেন পিতামহকে ভগবান আদেশ করেছেন প্রিয়ব্রতকে বোঝালেন তুমি সেই আদেশ ভগবানের সেবা ভগবান যেটা আদেশ করেছেন করা সেবা কাজ তুমি সেটা করো তিনি বললেন আমি করব না চলে গেলেন জঙ্গলে তখন ব্রহ্মা এসে কীভাবে তাকে ফেরালেন সে কথা আমি আলোচনা করেছিলাম এখন আপনাদের মধ্যে সন্দেহ হতে পারে প্রজাপতি দক্ষ যেভাবে ভগবানের ভজন করলেন তপস্যা করলেন ভগবানের সহংস গুহ্যস্থপ এতে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে প্রজাপতি বৃদ্ধির জন্য কৃপা করেছিলেন মাইন্ড ইট তাকে প্রেম ভক্তি দেন না এমন একদম কনফিউশন হয়ে যেতে পারে বুঝলি কেন ওনাকে বলে ভগবানের তো আদেশ সৃষ্টিটা বাড়া আর ভগবানের আদেশ বলে এই কর্মটা করেছেন পরবর্তীকালে ওই জন্য শ্লোকে ছিল বিষ্ণুর মায়াশক্তির দ্বারা বর্ধিত হয়ে এই শব্দটা লেখা ছিল বিষ্ণুর মায়াশক্তির দ্বারা বর্ধিত হয়ে প্রজাপতি সৃষ্টির জন্য সে অগ্রসর হলো বোঝা গেল ভগবানের মায়াশক্তি দেয় কথাগুলো প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করতে হবে মায়াশক্তি দ্বারা বর্ধিত হয়েছে কৃপাশক্তি না গোপন নয় সেই জন্য এখানে আমরা দেখলাম যে স্বর্গের রাজা ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্র এরকম একটা ভুল করে ফেললেন কেন এ তো করা উচিত ছিল না আমাদের মনে স্বাভাবিক জাগে স্বর্গের রাজা ইন্দ্র সমস্ত দেবগণের যিনি গুরুদেব সুরাসুর নমস্কৃতম সেই দেবগুরু বৃহস্পতিকে কেন এরকম অবহেলা করলেন তিনি দেখতে পাচ্ছেন যে দেবগুরু আসছে তিনি সভাতে বসে রয়েছেন কেন উঠে দাঁড়ালেন না তাড়াতাড়ি নিয়ম হলো ব্রহ্মর্ষি দেবর্ষি গুরু যারা আসবেন সঙ্গে সঙ্গে উঠে অভ্যর্থনা করতে হবে নালে সমস্ত সুকৃতি সমস্ত সুকৃতি মানুষের জীবনে ধ্বংস হয়ে যাবে আমি এই প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম কেউ খেয়াল করে না মনে রাখতে পারে না আয়ু শ্রীয়শো ধর্ম লোকনাশিষেবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণী মহদ অতিক্রম আয়ু শ্রীয় যশো ধর্ম লোকানাশিষ এবচ হন্তিং শ্রেয়ানি সর্বা শ্রেয়াংশি সর্বাণী মহৎ অতিক্রমা আয়ু চলে যাবে আয়ু নষ্ট হয়ে যাবে আয়ু কমেছে আমরা চোখের সামনে কত অপরাধ করে আয়ু কমে গেছে আয়ু সৌন্দর্য নষ্ট হয়ে বিকৃত হয়ে যাবে যারা গুরু বৈষ্ণব চরণে অপরাধ করে বিকৃত হয়ে যায় বিভৎস আয়ু শ্রিয় যশ নষ্ট হয়ে যাবে যে যশ এতদিন পর্যন্ত ভগবান জ্যেষ্ঠ ব্যক্তিগণ দিয়েছে যশ আয়ু শ্রীয় যশ ধর্ম কোনো না কোনো ধর্ম সে করেছে কিছু না কিছু পরম ধর্ম হয়তো করেনি কিছু কোনো ধর্মিক আচরণ করেছে সেসব চলে যাবে আয়ু শ্রীয় যশু ধর্ম লোকান আশিস জ্যেষ্ঠ ব্যক্তিগণ আশীর্বাদ করেছেন তোমার মঙ্গল হোক সে সমস্ত চলে যাবে কোনো ব্যক্তি যদি মহদ অতিক্রম করে অর্থাৎ গুরু বৈষ্ণব চরণে অপরাধ করে তার বিভৎস ফল হয়ে যায় আমরা এখানে সেই ফলটা দেখতে পেলাম ইন্দ্র মহারাজ দেবগুরু বৃহস্পতি যার কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তাকে গুরুদেব তিনি দেবতাদের তক্ষুনি দেবগুরু বৃহস্পতি বুঝতে পারলেন যে আমার শিষ্যের অভিমান হয়েছে বিরাট ত্রিভুবনের অধিপতি হয়ে গেছে বিরাট ঐশ্বর্য হয়ে গেছে মহারাজ সত্যি সত্যি কথা ভগবান কৃপা করুন যেন আমাকে ঐশ্বর্য না দেন এরা জানেন অনর্গল অসংখ্য গোবর্ধন পরিক্রমা করে একটাই গিরিরাজের চরণে প্রার্থনা করতাম গিরিরাজ আমাকে ঐশ্বর্য দিয়ে বন্তনা করো না বরং এইভাবে মাদকরি করে চলে যাক আর সবসময় আমার সঙ্গে যাদের দেখা হবে তারা যেন বঞ্চন বঞ্চিত না হয় এটা কৃপা করো সর্বদা দেহ রোগ ভবরোগ ক্ষয় হোক তোমার চরণে মতি থাকে এ ধরনের বৈভব আশা মানে সবার পক্ষে বিপজ্জনক আমি সে কথা বলিনি কিন্তু বৈভব প্রায়শই বিপজ্জনক এই জন্য প্রভুপাত অনেক সময় অনেক কথা বলেছেন আমরা যত ভাগবত মহাপুরাণ থেকে পরে মহাভারত অন্য অন্য পুরাণ সব আলোচনা করব যাদেরই বৈভব চলে এসছে তাদেরই বেশিরভাগ বিপদ হয়েছিল তারা মস্তিষ্ক ঠিক রাখতে পারেন নাই প্রহ্লাদ মহারাজ ধুব মহারাজ অম্বরীশ মহারাজ পৃথু মহারাজ জনক মহারাজ সেই সব কেসগুলো তাদের ঘটনাগুলো হলো তাদের ঘটনাগুলো হলো এক্সেপশনাল কেস দেবু মহারাজ ভেগু মহারাজ প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ অম্বরীশ মহারাজ জনক মহারাজ রাজা যুধিষ্ঠির মহারাজ তাদের কোনোদিনই অভিমান আসে নাই কারণ তারা সমস্ত সময় অনর্গলভাবে ভক্তিযুগেতে অবস্থিত ছিল বাস্তবিক পক্ষে তারা কিন্তু শুদ্ধ ভক্তিযোগের লোক ছিল কিন্তু বাইরের দৃষ্টিতে রাজা ছিল এই জন্য তাদের নাম ছিল রাজর্ষি রাজা যুক্ত ঋষি ইতি রাজর্ষি রাজর্ষি পদবি সবাই পায় না রাজর্ষি সবাই উপাধি পায় না আমরা এমনকি যে পরীক্ষিত মহারাজের ক্ষেত্রেও দেখলাম তিনিও রাজা আর কীরকম তার ভাব সমস্ত লক্ষ্য করেছিলাম আমরা দেখলাম বেশিরভাগই ঐশ্বর্য মদে স্ফীত হয়ে যায় আমরা আলোচনা করব একটু একটু পরেই আমরা দেখব একটু পরে আমরা আলোচনা করব কি রকম হয় আপনারা বিবেচনা করে দেখবেন কি ওই জন্য আমরা একটা মজার ব্যাখ্যা করে থাকি বৃন্দাবনে পাঞ্জাবে যেখানে যেখানে ওরা খুব হাসে তাহলে মহারাজ যাদের ওপর লক্ষ্মীজির কৃপা হয় যা যাদের আমাকে অনেকে প্রশ্ন করলো মহারাজ লক্ষ্মীদেবীর বাহনটা পেঁচা হলো কেন পেঁচা হওয়ার কারণ কি লক্ষ্মীদেবী কত ঐশ্বর্য একটা ভালো বাহন নিতে পারে পেঁচাকে নিল কেন কি কারণটা কি হ্যাঁ এবং কারণ তো যথেষ্টই আছে কারণ ছাড়া তো কিছু হয় না গণেশজি কেন গণেশজি কেন ইঁদুরকে বাহন নিলেন সেই জবাবটা আমি যখন শুরু করে বলেছিলাম লোকে বলবে হ্যাঁ ঠিকই তো কথা এই ব্যাখ্যাটা গভীর সব চিন্তাশীল ব্যক্তিরা এইসব এখন লক্ষ্মীদেবীর বাহন পেঁচা কেন হলো তার উত্তর হলো এই লক্ষ্মীদেবী যার উপর আরূঢ় হবেন সে পেঁচা হয়ে যায় তার মানে বুঝলাম না সে দেখবেন ঐশ্বর্য মদে স্ফীত হয়ে গুরু বৈষ্ণব কাউকে কোনো মানুষকে মানুষ বলে মনে করেন সেই জন্য সে পেঁচা হয়ে যায় দেখতে পায় না ওই জন্য ঐশ্বর্য মদে স্ফীত হয়ে তারা অন্ধত্ব প্রাপ্ত হয় আর অন্ধ মানে বিষয় মদে অন্ধ তাই জন্য তারা কে কিরম বৈষ্ণব কি চিনতে পারে না মনে করে আমার ঐশ্বর্য আমি সবাই কিনে নেবো বৈষ্ণবকেও কিনে নেবো যথেষ্ট অপমান করব এরকম ধরনের তাদের ব্যাপার কাজে কেন লক্ষ্মীজি পেঁচাকে গ্রহণ করেছেন সে ব্যাপার আপনারা কিছু কিছু উপলব্ধি করলেন আরও বিস্তৃত সময় নেই নালে করতাম তাহলে দেবগুরু বৃহস্পতি দুঃখ পেয়ে চলে গেলেন দুঃখ পেয়ে শিষ্যকে শাসন করাই কর্তব্য শিষ্যকে শাসন করাই গুরুদেবের কর্তব্য শিষ্যকে শাসন করাই গুরুদেবের কর্তব্য সেই জন্য তিনি শাসন করেছেন এখানে তিনি অদৃশ্য হয়ে গেছেন এইখানে আমরা সেই জন্য লক্ষ্য করলাম যে ইন্দ্র মহারাজ তার মতো ব্যক্তি তারও ঐশ্বর্য মদে ঐশ্বর্য মদেতে স্ফীত হয়ে অভিমান উপস্থিত হলো এবং অভিমান আসার ফলেতে গুরুদেবকে অবমাননা করলেন কিন্তু একটা আশ্চর্য অবমাননা করলেন বৃহস্পতির সঙ্গে সঙ্গে সেই মাঝ রাস্তা থেকে আসতে গিয়ে যেই দেখলেন শিষ্য দেখেও দেখছে না সঙ্গে সঙ্গে ওখান থেকে ব্যাক করে চলে গেলেন এবং অদৃশ্যতাঙ্গতাহা তিনি অদৃশ্য হয়ে গেলেন যোগ বলে কেন অদৃশ্য হলেন কেন কেন সে যদি অদৃশ্য না হন তাহলে সে জোর জবস্তি পায়ে পড়বে গুরুদেব যা হয়েছে হয়েছে ছেড়ে দিন ক্ষমা করুন এসব বলবে কান্নাকাটি করবে বলে একটু শিক্ষা দেওয়া দরকার বৃহস্পতি চিন্তা বলে একটু শিক্ষা পাওয়া দরকার গুরু অবমানতা গুরু অবমাননা করলে বৈষ্ণব অবমাননা করলে কি হয় এটা তাদের প্রত্যক্ষ শিক্ষা দেওয়া দরকার এই জন্য গুরুদেব অন্তর্ধান করলেন গুরুদেব যখন অন্তর্ধান করলেন সভার মধ্যে অপমান করার কিছুক্ষণের মধ্যে দেবরাজ ইন্দ্রের মাথা খারাপ হয় দেবরাজ দুঃখের সঙ্গে চিৎকার করে বলছেন আমাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি আসছিলেন কিন্তু আমার মাথা খারাপ হয়ে গেল তাকে সম্বোধনা করলাম না বসেছিলাম হায় হায় এ আমি কি করলাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছুটছে গুরুদেবের চরণে ক্ষমা ভিক্ষা করবে কিন্তু গুরুদেব কোথায় গুরুদেব তো নিয়ে অদৃশ্য হয়ে গেছে এই অবস্থায় দেবলোকে হাহাকার পড়ে গেল হায় হায় গুরুদেব নেই এখন আমরা গুরুদেব না হলে আমরা অসহায় গুরু না থাকলে শিষ্য অসহায় এ অবস্থায় দুঃখ পেয়ে তারা তো অত্যন্ত চিন্তিত কি করেন ধীরে ধীরে তারা ব্রহ্মার কাছে গিয়ে দুঃখের কথা নিবেদন করলেন আমরা এরকম ধরনের করে ফেলেছি ব্রহ্মা অত্যন্ত ভৎসনা করলেন অহোবত সুরশ্রেষ্ঠা হি অভদ্রম বা কৃতম তোমরা বড় অন্যায় কাজ করেছ এ কি হ্যাঁ গুরুদেব যে ব্রহ্ম ব্রহ্মনিষ্ঠম ব্রাহ্মণম দান্তম ঐশ্বর্যা ঐশ্বর্যাদ না তো ঐশ্বর্য মদে স্ফীত হয়ে ব্রহ্মবিদ সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ দেবগুরু তাকে অপমান করেছ হয়ে গেল তোমাদের আর কিছু করার নেই হ্যাঁ আমি একটা ব্যবস্থা ব্যবস্থা কী করব ওই দেখো অসুরগণ দেব দেবতা অসুরগণ গুরুচরণে অপরাধ করলে কী ঘটনা ঘটেছিল এখন দেখুন অসুরগণ অসুরগণ তাদের যে গুরুদেব শুক্রাচার্যকে প্রসন্ন করে কত সুখে রয়েছে তোমাদের এখন সেই দিন আসতে দেরি আছে যাও বলা তো একটা রাস্তা বলে দিন কি করব। রাস্তা বলার কিছু নেই না আমাদের এখন যজমানের কাজ কে করো আমাদের যে যা যোগ্য আদি যা কিছু সব তো বন্ধ হয়ে গেল আমরা এখন কি করি আয় হায় ঠিক আছে যাও এক কাজ করো ত্রষ্টানন্দন বিশ্বরূপকে তোমরা ভজনা করো বিশ্বরূপকে গিয়ে প্রার্থনা করো ওর পিত বিশ্বরূপ তার পিতৃকুল হলো দেবকুল আর মাতুল কুল হলো অসুরকুল বোঝা গেল পিতৃকুল হলো দেবকুল আর মাতৃকুল হলো অসুরকুল বলে ফের ভজনে প্রচণ্ড প্রচণ্ড তেজিয়ান তপস্যার দ্বারা সেই ব্রাহ্মণ অত্যন্ত তেজিয়ান সে তোমাদেরকে দেবগুরু বৃহস্পতির পরিবর্তে কিছুদিন কাজ চালিয়ে দেবে তারপর কোনো না কোনো সময় গুরুকে তো পাবেই গুরু এসে নিশ্চয়ই তোমাদের ওপর শিক্ষা দেওয়ার জন্য তিনি অন্তর্ধান করেছেন তিনি কোনো না কোনো সময় প্রকট হবেন ততদিন আমার কিছু করার নেই যাও দেবগণ সমস্ত গিয়ে ত্রষ্টানন্দন ওই বিশ্বরূপের কাছে গিয়ে গিয়ে বন্দনা করতে আরম্ভ করলেন হে তা তো আমাদেরকে তোমার যজমানের কাজ করতে হবে একটু আমাদের সঙ্গে যেতে হবে আমাদের এই সব কাজগুলোকে তোমাকে করে দিতে হবে বলছেন দেবা উঁচু বয়ম তে অতিথয় প্রাপ্তা আশ্রম ভদ্রমস্তুতে তোমার মঙ্গলক বাছা আমরা তোমার আশ্রমে এসছি আমরা অতিথি যেন অতিথি নারায়ণ স্বরূপ অতিথি যা প্রার্থনা নিয়ে আসে অতিথির প্রার্থনা পূর্ণ করতে হয় এমনকি আমরা ভাগবতী মহাপ্রাণ আলোচনা করলে দেখব দশম স্কন্ধেতে জরাসন্ধের মতো অসুর সে পর্যন্ত অতিথি বেলায় যেসব অতিথিরা আসতেন তাদেরকে আদর যত্ন করে সব কিছু যা চাইতেন তাই দিতেন খাদ্য দ্রব্য ভোজন তো সামান্য কথা যা চাইতেন বলুন কি চাই অতিথি এসছেন অথচ ভগবানকে মানেন না সমস্ত করেন মা চৈতন্য চৈতন্য উদাহরণের জন্য দেয়া ছিল সমস্ত যাগযজ্ঞ সব করছে কিন্তু ভগবান বিষ্ণুকে মানে না মার বিষ্ণুকে মার মেরে ফেল সর্বযোগেশ্বর বিষ্ণু ভগবান তাকে মেরে ফেল এই তো বুদ্ধি খারাপ যাকে বলে এইভাবে তোমার সেখানে এসে প্রার্থনা করলেন আর পুত্রাণাম হি পরো ধর্ম পিতৃশুশ্রসনাম সতম ওপি পুত্র ওপি পুত্রবতাম ব্রহ্মণ কিমুত ব্রহ্মচারিণম বলেন সৎপুত্র সৎপুত্র ওরা বেদের সমস্ত বিভিন্ন মায়ামোহজনক যে কথাগুলো মোহজনক সেই কথাগুলো তুলে ধরছে বিশ্বরূপের সামনে বিশ্বরূপকে ওই যে সৎপুত্রের পিতৃ পিতা সেবা করাই ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম ইত্যাদি বেদে আছে কিন্তু এগুলো কতদূর পর্যন্ত সত্য এগুলো তো ঠিক কথা পিতা স্বর্গ পিতা ধর্ম ঠিক but how long how far কতদিন পর্যন্ত এগুলো কথাগুলো ঠিক যতদিন পর্যন্ত মানুষ আত্মধর্মে প্রতিষ্ঠিত না হয় মানুষকে অন্তত রেগুলেট করার জন্য সামহাও বেদে এমন এমন বিচার রেখেছে আরে ভগবত ভজন করবেন আচ্ছা ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে এমন একটা ব্যবস্থা দিল যাতে এই ব্যবস্থাটা করলে অ্যাটলিস্ট কিছুটা এগোতে পারবে এই জন্য পিতা ধর্ম পিতা স্বর্গ আমরা দেখব ভাগবতের বিচার প্রথমেই ভাগবতের দশম স্কন্ধ শুরুতে তার আগেই দেখব স্কন্ধেতে যদু মহারাজ কিছুতেই পিতার আদেশ মানেন নাই কিন্তু যদুকে ধর্মশীল গণের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছিল তার ব্যাখ্যা আমি বিভিন্ন সবাই করেওছি আবার করব অল্প অল্প এইভাবে বলছেন পিতৃসেবাই ধর্ম আর যারা ব্রহ্মচারী তাদের কথা আর কী বলবো তারা তো সব কিছু করতে পারে আপনার মতো যারা তেজস্বী অর্জন করি খুব তুলে দিচ্ছেন খুব তুলে দিচ্ছেন আস্তে প্রশংসা করে করে তুলে দিচ্ছেন করে এবার বলছেন যে আচার্য ব্রাহ্মণ মূর্তি পিতা মূর্তি প্রজাপতি ভ্রাতা মরুৎপতের মূর্তির মাতা সাক্ষাৎ ক্ষিতি ক্ষিতেস্তনু কি কি ভালো করে মনে রাখতে হবে আচার্য ব্রাহ্মণ মূর্তি পিতা মূর্তি প্রজাপতি ভ্রাতা মরুৎপতের মূর্তির মাতা সাক্ষাৎ ক্ষিতেস্তনু আচার্য হচ্ছ ব্রাহ্মণ মূর্তি হ্যাঁ ব্রহ্মা রিপ্রেজেন্টেটিভ তারা আর পিতা প্রজাপতির মূর্তি আমাদের জন্ম দিয়েছেন আর ভ্রাতা হচ্ছে মরুদগণ যে ঊনপঞ্চাশ বায়ু আমরা শুনব তাদের মূর্তি যারা মরুদগণের সঙ্গে ভাত সৌহার্দ্য স্থাপন করতে পারবেন অত সোজা নয় যদি পারেন তাহলে জগতের কাউর সঙ্গে লড়াই হবে না কাউ কেউ সৌহার্দ্য স্থাপন সমস্ত জগতের সঙ্গে ভাতৃ সম্বন্ধ হয়ে যাবে কিন্তু এটা হওয়া মুশকিল বলা সোজা যাই হোক এইভাবে এইভাবে স্তুতি করে যখন প্রার্থনা করলেন বৃণিমহে তু উপায়াধ্যম উপাধ্যায়ম তোমাকে উপাধ্যায় হিসেবে আমরা বরণ করলাম বরণ করলাম ব্রহ্মিষ্ঠম ব্রাহ্মণম গুরুম ইয়থা অঞ্জেসা ইয়থা অঞ্জেসা যথা অঞ্জসা বিজে স্বাম সপত্ন্যা স্তবতে ইয়সা আমরা তোমাকে আচার্য হিসাবে গ্রহণ উপাধ্যায় হিসাবে গ্রহণ করলাম আর তোমার যে তপস্যার বল তেজ তেজ আছে সেই তেজের বলেতে আমরা অনায়াসে শত্রুকুলকে পরাজয় করতে পারব আর তুমি দয়া করে আমাদের সঙ্গে চলো ঋষি বলছেন দেবতাগণ এবার সেই বিশ্বরূপ কি করলেন এই মহাতপা তেজস্বী বিশ্বরূপ তাদের প্রার্থনায় তিনি গেলেন ঠিক আছে চলুন অন্যথা করা তো উপায় নেই সেখানে গিয়ে ইন্দ্র মহারাজকে এক গুপ্ত ইন্দ্র মহারাজকে এক গুপ্ত বিদ্যা দান করলেন সুন্দর সেই গুপ্ত বিদ্যা দান করার ফলেতে ইন্দ্র মহারাজ অত্যন্ত বলশালী হলেন শক্তি লাভ করলেন শক্তি লাভ করে যেন শত্রুর সঙ্গে কম্ব্যাট অর্থাৎ লড়াই করতে পারেন সে ক্ষমতা লাভ করলেন এখানে বলছেন বিশ্বরূপ কি দিয়েছিলেন না সমস্ত শৌচ আচমন আদি ক্রিয়াকর্ম করিয়ে তাকে নারায়ণ কবচ নামক একটা জিনিস দিয়েছিলেন সেটা দান করেছিলেন তার সেটা স্বর্গকে রক্ষা করবেন ভুল তো হয়েই গেছে আর দেবগুরুর সঙ্গে দেখা হলে তো পায়ে ধরে ক্ষমা চাইবেন অসুরকুলের ভাব হলো অসুরকুল্লা নিজের যে ভুল হয়েছে এটা স্বীকার করে নেন না দেবগুল দেবকুলের মধ্যে একটা ভাব আছে তারা ভুল করে ফেললে ভুল করে ফেলেছি পরে বুঝতে পারেন এইটা একটা ব্যাপার আর ভুলগুলো যে করেন সেটা কি কারণ আমরা দেখেছি পিতু মহারাজের ছেলে পিতু মহারাজ সেই যজ্ঞতে ইন্দ্রকে মেরে ফেলার ব্যবস্থা ইন্দ্র এরকম অন্যায় করছেন নিরানব্বই যজ্ঞ হয়েছে একশো অশ্বমেধ করতে দিচ্ছেন না তখন ভগবান বল তখন সমস্ত এরা বললেন ব্রহ্মা আদি ইন্দ্র তোমার বধের যোগ্য নয় ইন্দ্রকে কি করে বধ করবে ইন্দ্রকে বধ করো না নিয়ম নেই ইন্দ্রকে বধ করা কেন ভগবানের একটা বিভূতি এরা এদের এরা ভুল এরা ভুল করে একটা আদর্শ স্থাপন করছেন যে এই ভুল করে এই হয়েছে যদি মনে করেন ভুলের আবার আদর্শ কি আমাদের কাছে এটা আদর্শ ও ভুল করেছে ভুল করার যে একটা শিক্ষাটা রইল ওটা দিয়ে আমরা পরবর্তীকালে শিক্ষা নেব আমরা দেখব কি করে অহল্যা পাশানি হলেন এসব ঘটনা আছে ইন্দ্রুর মতো ব্যক্তি এরম কেন করলেন যা শচীদেবী পত্নী এগুলো একটা করে রাখেন করে আমাদের জগৎকে শিক্ষা দেন এটা চিন্তা করলে ভালো আর যারা শাস্ত্র আদি বিচার করে নিজের ব্যবিচার অত্যাচার অন্যায় এগুলোকে সমর্থন করিয়ে নেওয়ার জন্য শাস্ত্র থেকে বিভিন্ন যুক্তি খুঁজে বেড়ান তাদের পক্ষে তো খুব ভালো হলো ওই তো বৃহস্পতি করেছিলেন ওই ইন্দু করেছিলেন ওই দুর্বাসামুনি করেছিলেন অতএব আমি করব যারা ওই জন্য অসুর ও শাস্ত্রের কথা বলে লেখা আছে না অস্ত্রীয় আমরা দেখব সপ্তম স্কন্ধে হিরণ্যকশিপু শাস্ত্রের উপদেশ করছেন কাকে ওই এই নিজের বউ এই যে ছে ভাইয়ের বউকে মাকে তত্ত্ব উপদেশ করছেন আর মহাপ্রভু তো পরিষ্কার জানিয়ে দিয়ে অসুরও তপ করে তাহে কি বা ফল কি ভেবেছো তুমি অসুরও তপস্যা করে তাতে কি ফল হয় তার দ্বারা কী লাভ হয় অসুরে লাভ হয় কত তপস্যা করেছে যে তপস্যা কোনোদিন দেবগণ ঋষিগণ কোনোদিন করতে পারবে না সেই তপস্যা অসুরগণ করেছেন কিন্তু তথাপি লাভ হয়নি কেন বললে আসুরিক প্রবৃত্তি বৃকাসুর কেরম তপস্যা করেছিলেন হিরণ্যকশিপু কেরম তপস্যা করেছিল কুম্ভকর্ণ কেরম তপস্যা কত সব তপস্যা করে তপস্যা ফলটা কি হলো নেট আউটকাম রেজাল্ট কি হলো ভক্তি পেয়েছিল কি অমৃত পায় অসিরও স্তপ করে তাহে বা ফল লাভ হয় না এখানে আমরা দেখলাম বিশ্বরূপ তাকে আচমনাদি করিয়ে এবং সুন্দরভাবে এই তেজিয়ান মন্ত্র এ মন্ত্র ধারণ করা খুব ভয়ঙ্কর ভগবানকে গোলামি করানো উচিত নয় আমি কথা বলে দিলাম কেউ যেন এটা ছেলে খেলা না করে অনেকে ভাবতে পারে এই ছেলে খেলা নয় সেখানে বলছেন বিশ্বরূপ বাচ ধৌতাঙ্গ্রি পানি রাচম্য সপবিত্র উদন্মুখ কৃত স্বাঙ্গ করন্যাস মন্ত্রাভ্যাং ভাগয়ত শুচি नारायणो परं ब्रह्म संज्ञेत भयमागते पादयोर्जानूरो जा पादयोर्जानुनु जानुनोर्वर उदरे हृदि अथो उरोसी मुखे शिरस्यानुपूर्वात् ओङ्कारादीनि भिन्नसेत् ॐ नमो नारायणेति विपर्जयं मथापि वा करन्यास ततः कुर्याद्दादश अक्षरविद्वया प्रणवादि यकारतम अंगुल अंगुल्य अंगुल्यष्टपूर्वक पूर्वसु प्रणोमादि यकारतम अंगुली अंगुष्टपूर्वसु नश्यत हृदय ओंकारम विकारम अनुमूर्धनि यकारं तो भुवर मध्ये नकारम शिखया नश्येद विकारम नित्यर्जुंजात नकारम सर्वसंधिषु मकारम मंत्रमुद्दिश्य मंत्रोमुत्तिर्भवेद बुध सविसर्गं फलन्तं तत्सर्वदिक्षु विनिर्दिशेत् ॐ विष्णवे नमः ॐ विष्णवे नमः इति आत्मनं परमं ध्यायेत् ध्येयं षटो शक्तिभिर्युतं विद्यात्तेयोस्तपोमूर्तिम् इमं मन्तो मुदाहरेत् ओम हरिर्विदध्यात्मो सर्वो रक्षा नस्त्याघ्री पद्मो पतगेन्द्रपृष्ठे दरारी चरमासी गदेशु चाप चापपाशानो दधान अष्टगुण अष्टबाहु जलेषु मां रक्षतु मत्सो मूर्तिर्यादो यादुर्गणेभ्यो वरुणस्य पाशात् स्थलेषु माया बटु वामनेभ्यव्याद् ত্রিবিক্রমঃ খে অবতু বিশ্বরূপঃ দুর্গেশু অটব্যাজি অটব্যাজ মুখাদিষু প্রভু পায়াত নৃসিংহ অসুরযুতপরি বিমঞ্চথো যশো মহাট্টহাসম দিশো বিনেদু বিনেদুন্নপত নপতংশর্ভা এইভাবে সমস্ত নারায়ণ কবচ উপদেশ করলেন কিভাবে বলছেন প্রথমে মন্ত্রের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ন্যাস করলেন ন্যাস মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আঙ্গুলি আদি কপাল সমস্ত চোখ সমস্ত জায়গায় ন্যাস করতে হয় যেমন গীতা পাঠের পূর্বে ন্যাস করতে হয় গীতা সেরকম এই মন্ত্রের দ্বারা দ্বাদশ অক্ষর মন্ত্রের দ্বারা প্রথমে সর্ব অঙ্গকে বেঁধে নিতে হয় যেন অন্য কেউ যদি মন্ত্রতন্ত্র জাদু করে কিছু করতে পারে না অনেক সময় এরকম অনেকে হিংসা করে করে এমন সমস্ত করলো যাতে সৎকর্মে বাধা সৃষ্টি হয় সেই সময় আগে অঙ্গ অঙ্গ পুরো অঙ্গকে বেঁধে নিতে হয় চতুর্দুকে তখন সেই সময় সেটা কাজ করে না কিছু করতে পারে না সেরকম বেঁধে নিয়ে ইন্দ্র মহারাজকে এইভাবে সমস্ত মন্ত্র অর্থাৎ নারায়ণ কজ উপদেশ করলেন উপদেশ করার পরেতে নারায়ণকে উপদেশ আর করার পরে পরেতে ইন্দ্র মহারাজ অত্যন্ত বল বলশালী হলেন এখানে ইন্দ্র মহারাজ যজ্ঞ আদি অনুষ্ঠান করে থাকেন স্বর্গেতে যে কারণে নিয়ে গেলেন কাকে বিশ্বরূপকে যজ্ঞ আদি করছেন বিভিন্ন সময় যজ্ঞ আদি করেন কিন্তু যজ্ঞাদি করার সময় তিনি কোনোদিন খেয়াল করেননি বিশ্বরূপ যজ্ঞ করতে করতে জোর করে মন্ত্র করে করে ওম বরুণা বরুণায় স্বাহা ওম বরুণায় স্বাহা এরমভাবে বিভিন্ন দেবতাকে তার যজ্ঞের ভাগ দিচ্ছেন এটা শোনা যাচ্ছে কিন্তু আবার ইন্দ্র মহারাজ যখন একটু বেখেয়াল হচ্ছেন গোপনে টক করে তার মাতুলগুলো ওষুধদেরকে যজ্ঞ ভাগ দিচ্ছেন সেটা হিন্দু মহারাজ আগে বুঝতে পারেন না হঠাৎ খেয়াল করলেন রে গোপনে তো চুপ করে দেব অসুরকুলকে যজ্ঞভাগ দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে ইন্দু মহারাজ অত্যন্ত রাগ হয়ে গেল এ তো বেইমানি এর ঠিক নয় সঙ্গে সঙ্গে ওই যজ্ঞক্ষেত্রে বসে তরওয়াল খুললেন আর কোনো কথা নেই তার তিনটে মাথা কেটে দেবে